প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন এক ভাই যে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত এমামগণের পরিভাষায় আহলে হাদিস বলতে কাদেরকে বুঝানো হয়েছে বুঝিয়ে বলবেন ভাষায় আহলুল হাদিস বা আসহাবুল হাদিস এই কথাটি অনেক জায়গায় এসেছে বড় বড় ভাষাতে এসেছে ইমাম আহমদ বিন হাম্বাল তিনি বলেছেন ইল্লাম ইয়াকুন আহলাল হাদিস ফালা আদরি মানহুম যারা সাহায্যপ্রাপ্ত দল যারা প্রাপ্ত দল তারা যদি আহলুল হাদিস না হয় আহলুল হাদিস মানে কোরআন এবং হাদিসের অনুসারী তারা যদি না হয় তাহলে আমি জানি না যে আর অন্য কোন দলকে বোঝানো হয়েছে এমাম আলী ইবনুল মদিনী রহমতুল্লাহ আলী মজমাই ইমাম বুখার রহমহল্লার উস্তাদ তিনি বলছেন হুম আসহাবুল হাদিস তারা হচ্ছেন হাদিস ওয়াল্লারা আহুল হাদিস আহলুল হাদিস বা আসহাবুল হাদিস এই ভাষাটি সোনানের তিরমিজিতে অনেক জায়গায় এসেছে এবং সালাহদের বহু আইমাইকরাম এই ভাষাটি ব্যবহার করেছেন যখন ইরাকবাসীরা নিজের কেয়াসকে বহু মাসাইলে প্রাধান্য দিত তখন তারা পরিচিতি লাভ করেছিল আহলুর রায় হিসাবে তাদেরকে আসহাবুর রায় বা আহলুর রায় বলা হইত আর হেজাজের সালাফগণ বা হেজাজের আইমাই কেরামগণ যারা হাদিসকে সন্নাকে প্রাধান্য দিত তাদের পরিচিতি লাভ হয়েছিল বা তারা পরিচিত হয়েছিলেন সেই যুগে আসহাবুল হাদিস বা আহলুল হাদিস বা আহলুল আসার হিসাবে যারা আসার হাদিসের অনুসারী আহলুসন্না সন্ন্যার অনুসারী যারা আহলুল হাদিস কোরআন এবং হাদিসের অনুসারী এইভাবে পরিচিতি লাভ করেছিলেন এবং যুগে যুগে রসুল উল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে যে আদর্শের উপর রেখে গেছিলেন সেই আদর্শের অনুসারী সব যুগে থেকেছে যারা কোনো একজন এমামের অন্ধ অনুসারী হয়নি সবাই এক বাক্যে তকলিদ করা শুরু করেছে এমনটা হয়নি এটা যদি কেউ বলে সেটা মিথ্যা কথা অবাস্তব কথা এবং এর ওপর কোন রকমের এজমাও হয়নি যে এজমার দাবি তারা করে থাকে তাহলে যে ধারাবাহিকতা আসল সেটা সাহাবাহিক আমরা কোরআন সোনার অনুসরণ করতেন তাবেরা কোরআন সোনার অনুসরণ করতেন তাবা তাবের কোরআন সোনার অনুসরণ করতেন আবু হানিফা শাফি মালিক আহমদ তাবা তাবেইনের যুগ বা তারপরের যুগে তারা আসলেন তার আগে তো আর হানাফি সাফি মালিক আহমেল সব নাম হয়নি তাহলে এই যে ধারাবাহিকতা এটা চলে আসছে পরম্পরা আহলুল হাদিস তাহলে বোঝায় দুই শ্রেণীর মানুষকে এটা মনে রাখবেন এক হচ্ছে যারা কোরআন এবং হাদিসের খেদমত করেন বিশেষ করে যারা হাদিস বেশি বেশি চর্চা করেন হাদিস মুখস্থ করেন এবং হাদিসের সহি জয়ীব বুঝেন এবং হাদিসের সংকলন করেন হাদিসের খেদমতে বিভিন্নভাবে তারা খেদমতে যুগে যুগে নিয়োজিত থেকেছেন মহাদিসিনে কেরাম এক কথায় মহাদিসিনে কেরাম রহমতুল্লাহ আলিম আজমাইন তাদেরকে আহরুল হাদিস বলা হয় এটা এক শ্রেণীর আহলুল হাদিস আর আর এক শ্রেণীর আহলুল হাদিস যারা সাধারণ মানুষ তারা বড় বড় মহাদ্দেশের নন বড় বড় অলামা নন আইম্মা নন কিন্তু তারা কোরআন এবং হাদিসে নির্ভেজাল অনুসরণ করেছে যেখানে হাদিস পেয়েছে তারা জীবনে হাদিসকে দলিলকে প্রাধান্য দিয়েছে তারা আহলুল হাদিস তারা হচ্ছে আসহাবুল হাদিস তারা আহলুর রায় নয় জি তারা মুকাল্লেদ অন্ধ অনুসারী নয় জি এ কথাটি মনে রাখতে হবে এর ব্যতিক্রম যারা বলি যে আহলে হাদিস মানে শুধু মহাদ্দেসিন আহলে হাদিস জনগণ হতে পারে না এদের অন্তরে বিদ্বেষ রয়েছে কোরআন সন্ন্যার অনসারীদের সম্পর্কে ভালো করে রাখা তাদের অন্তরে ভালোবাসা সমস্ত বেদাতিদের সাথে রয়েছে তাদের অন্তরে ভালোবাসা রয়েছে সুফিদের সাথে তাদের অন্তরে ভালোবাসা রয়েছে যারা ভ্রান্ত ইসলামে ব্যাখ্যা করে থাকে রাজনৈতিক ব্যাখ্যা করে থাকে তাদের সাথে আর যারা কোরআন অনুসরণ করে তাদের সাথে তাদের শত্রুতা বিদ্বেষ রয়েছে অমাতুফি সদুরম আকবর তাদের ভিতরে যে শত্রুতা বিদ্বেষ লুকায়িত আছে তা মারাত্মক মাঝে মাঝে প্রকাশ পায় এই ধরনের কথায় যদি কোনো বক্তাকে বলতে শোনেন যে আহল হাদিস মানে শুধু মহাদ্দেসিন জনগণ কি করে আহলুল হাদিস হইতে পারে জানবেন যে তার অন্তরে ফি কালবেহি মারত তার অন্তরে রোগ আছে বেদাতের মহাব্বত রোগ আছে বেদাতির ভালোবাসার রোগ আছে আর কোরআন সন্ন্যার যা নির্ভেজা অনুসারী তাদের সম্পর্কে তাদের বিদ্বেষ রয়েছে আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করে এর দলিল যদি দেখতে হয় ওই সব বক্তাগুলিকে বলবো এবং যারা বিভ্রান্তির শিকার হচ্ছে তাদেরকে বলবো এবং যারা কোরআন শোনা অনুসরণ করে যাচ্ছেন তাদেরকেও বলবো যে এই সম্পর্কে আপনারা বিভিন্ন কিতাব পড়তে পারেন সৌদি আরবের অলমাইকেরাম যারা লিখেছেন এই বিষয়ে যারা আরবি ভাষা বোঝেন পড়তে পারবেন যারা আরবি ভাষা বোঝেন না তাদের জন্য বলছি ভারত উপমহাদেশে পাকিস্তানের বড় একজন আলেম জি অখণ্ড ভারত সেই সময়কার আলেম আল্লামা ইব্রাহিম সিয়ালকোটি রহমতুল্লাহ আলী তিনি একটি কিতাব লিখেছেন বিখ্যাত কিতাব তারিখে আহলে হাদিস উলুদ হয়তো বাংলা অনুবাদ হয়েছে কিনা জানা নেই তারিখে আহলে হাদিস আহলে হাদিসদের ইতিহাস তাতে প্রতি শতাব্দীতে প্রমাণ করেছেন যে প্রতি শতাব্দীতে কোরআন এবং হাদিসের অনুসারীরা যুগে যুগে ছিল এমন কোন শতাব্দী ছিল না চোদ্দশো বছরের যখন কোরআন সন্ন্যার অনুসারীরা ছিল না এবং বিভিন্ন এলাকায় তাদেরকে আহলুল হাদিস বলা হতো মানে আম সাধারণ জনগণকেও আহলুল হাদিস বলা হইত সিন্ধু প্রদেশের অধিবাসীরা আহলুল হাদিস ছিল এইসব ঐতিহাসিক বর্ণনা বরাত সহ রেফারেন্স সহ বর্ণনা করা হয়েছে তাতে যদি বাংলায় ছোট্ট একটি বই পড়তে চান তো শেখ হাফিজ আইনুল বারি রহমতুল্লাহ আলী তার একটি কিতাব রয়েছে ছোটকালে আমরা পড়েছি আহলে হাদিস সম্পর্কে পরিচিতি লাভ করেছি বা আহলে ইতিহাস তাতে পড়েছি বইটির নাম হচ্ছে আহলে হাদিসের প্রকৃত পরিচয় তাতে প্রতিটি যুগে যে আহলুল হাদিস ছিল এটা প্রমাণ করা হয়েছে দলিল সহকারে তাতে আহলে হাদিস প্রমাণ করা হয়েছে যে জনগণকেও আহলে হাদিস বলা হইত শুধু মহাদেশেনদেরকে হাদিসের খাদেমদেরকে আহলে বলা হইত না বরং যারা হাদিসের অনুসরণ করে নির্ভেজাল হাদিসের অনুসরণের জন্য শর্ত লাগায় না যে আমাদের এমাম এটা বুঝেছেন কিনা আমাদের এমামের এটা মজাব কিনা এই শর্ত লাগাই না বিনা শর্তে আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল্লাহামের হাদিস প্রমাণিত হয়েছে চোখ বন্ধ করে মেনে নি তারা হচ্ছে আহলে হাদিস যদিও সাধারণ ব্যক্তি আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং যারা বিভ্রান্ত করছে তাদের অনিষ্ট থেকে মুসলিম হেফাজত করেন বিস্তারিত ইনশা আল্লাহ তালা এই বিষয়ে আলোচনা করব তখন আমি যুগে যুগে যে আহরুল হাদিস বলা হয়েছে আইমাই কারামগন সাধারণ জনগণ যারা কোরআন সনসারী তাদেরকেও বলেছেন এর প্রমাণগুলি ইনশা আল্লাহ তাল্লাহ সময় সুযোগে পেশ করবো